وأرى وقوله إن الله مع الذين اتقوا والذين هم محسنون واصبروا إن الله مع الصابرين كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين الله رب العالمين যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিন সাত আসমানের ওপর আরো সে আজিমে সমুন্নত তিনি সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি সুউচ্চ সুমহান তার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আমাদের সাথেও রয়েছেন সাধারণ মানুষের সাথেও আল্লাহ রব্বুল আলমের রয়েছেন বিশেষ অর্থে এবং বিশেষভাবে খাস করে আল্লাহ রবুল আলমিন তার বিশেষ বান্দাদের সাথে খাস বান্দাদের সাথে রয়েছেন গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দুটি অধ্যায় একটি ছিল আল্লাহ আরো সে সমুন্নত আল্লাহ তার আরসে আছেন এবং আল্লাহর আরো সাত আসমান সাত জমিন সমস্ত সৃষ্টিকুলের ওপরে আল্লাহ আরো সে সমুন্নত আরো সে আল্লাহ রব্বুল আলমিনের সমুন্নত হওয়া সম্পর্কে সাতটি আয়াত কোরআনে কেরিমের পেশ করা হয়েছে তার সাথে আল্লাহ রব্বুল আলমিন যে সুউচ্চ সুমহান সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এই মর্মে বেশ কয়েকটি আয়াত উল্লেখ করা হয়েছে এতে আমাদের সামনে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রব সৃষ্টির মাঝে একাকার হয়ে নন তার সত্তার দিক থেকে তার জাতের দিক থেকে তিনি সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে শুধু মানুষ সৃষ্টি নয় যত সৃষ্টি রয়েছে সাত আসমান সাত জমিন এবং অসংখ্য তারকা গ্রহ সূর্য চন্দ্র সব আল্লাহর সৃষ্টি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রব্বুল্লা আলমিন এবং সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ বড় আল্লাহ আকবার মানে আল্লাহ শুধু মানুষের চাইতে বড় না হ্যাঁ কারণ আমাদের চিন্তা চেতনা একেবারে সীমিত মনে হচ্ছে আল্লাহ যেন আমাদের চাইতে বড় কিন্তু কিন্তু কিন্তু আপনি চিন্তা করেন আজকালকার বিজ্ঞানে যাদের বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে যে এক একটা নক্ষত্র কত বড় এক একটা গ্রহ কত বড় চন্দ্র কত বড় সূর্য কত বড় এ সমস্ত সৃষ্টি আল্লাহ রাবুল আলমিনের জাতের সামনে আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি আমার আপনার তুলনায় অনেক বড় সৃষ্টি তাই না পৃথিবী যেমন একটা গ্রহ চন্দ্র একটা গ্রহ আর সূর্য তো কত গুণ বড় আপনাদের তো জানে আছে তাই না হ্যাঁ আল্লাহ এক একটা নক্ষত্র কয়েকটা গ্রহকে গ্রাস করে নেবে এ সমস্ত সৃষ্টি সবগুলি মিলিয়ে আল্লাহ রাবুল আলমিনের সামনে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম সৃষ্টি তিনি হচ্ছেন আল্লাহ যিনি আকবর আকবর মিন করলে সেই আকবর ইসিম তাজিল শেখা তার মানে তিনি সব কিছুর চাইতে বড় সব কিছুর চাইতে বড় আল্লাহ রব্বুল আলমিন তাহলে সৃষ্টির মাঝে একাকার না আসমানের ভিতরে না জমিনের ভিতরে না মানব সৃষ্টি গাছপালা পাহাড় পর্বত সাগর মহাসাগর জল স্থল এসবের মাঝে আল্লাহ রব এই সমস্ত সৃষ্টি আল্লাহ রবুল্লা আলমিনের এই সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রবুল্লা আলমিন তার সের ওপর সমুন্নত কিন্তু তার সাথে সাথে কোরআনে করিমে এবং রসৌল্লাহাম হাদিসে দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের কাছেও সমস্ত শিশু জগতের ঊর্ধ্বে হওয়া সত্ত্বেও আল্লাহ তিনি আমাদের অত্যন্ত কাছে জি হ্যাঁ তার সাথে সাথে আমাদের কাছে কোরআন এবং হাদিসে দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ আমাদের সাথে রয়েছেন তো আল্লাহর সাথে থাকাটা কেমন তাহলে এই বিষয়টি হচ্ছে আজকের বিষয়বস্তু মাইয়াতহি আল্লাহর সৃষ্টির সাথে আল্লাহর সাথে থাকা আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন শুধু আমার আপনার না সমস্ত সৃষ্টির সাথে আল্লাহ আছেন এর অর্থ কি আর আল্লাহ তার বিশেষ খাস খাস নেকবান্দাদের সাথে আছেন ওর একটা বিশেষ অর্থ আবার আছে নেকবান্দাদের সাথে সৎকর্মশীলদের সাথে আল্লাহ এমনভাবে আছেন যেটা সাধারণ হ্যাঁ, সৃষ্টির সাথে নয় জি তো এই বিষয়টি বুঝে নিলে আয়াতগুলির মাঝে সমন্বয় হয়ে যাবে আর দুটো যে বিষয় দুটো বিষয়ে কোনো হ্যাঁ সংঘর্ষ নেই দ্বন্দ্ব নেই তারজ নেই পরস্পর বিরোধী নয় যে আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বেও আবার অত্যন্ত নিকটেও সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ আরো সে সমুন্নত আবার আল্লাহ আমাদের সাথেও রয়েছেন এসবের অর্থটা কি এই অর্থগুলি আজকের আলোচনা স্পষ্ট হয়ে যাবে বলছেন আল্লামা শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ তালা ইসবাত খালকেহি মহান আল্লাহর তার সৃষ্টির সাথে থাকার প্রমাণ মাইয়াতুন মানে সঙ্গে থাকা মা মানে সাথে আনা মা আকা মানে আমি তোমার সাথে আছি চিন্তা করেন আল্লাহ আমাদের সাথে আছেন ইন্নআল্লাহ সাবেরিন আমাদের দেশের লোকে কিছু মুখস্থরা এটা মুখস্থ আছে হ্যাঁ কোথাও রাগারাগি হইলে ইন্নআল্লাহ সাবেরিন ধৈর্য ধর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তো মা মানে হচ্ছে সঙ্গে বা সাথে তো আল্লাহ তার সৃষ্টি জগতের সঙ্গে আছেন এখন কেমন ভাবে আছেন সৃষ্টি জগৎ দুই ভাগে বিভক্ত আম সৃষ্টি আম মখলুক আর খাস মখলুক আম বান্দা আর খাস বান্দা এই বিষয়টি নিয়ে আলোচনা করব সাতটি আয়াত এখানে উল্লেখ করেছেন শেখুল ইসলাম ইমাম ইবিন তাইমা রাহেমহল্লাহ তালা আট নম্বর একটি আয়াত আমি সংযোজন করব যাতে করে ওই আয়াতটি আপনাদের ছোট্ট আয়াত জানা থাকে দলিল হিসাবে মহান আল্লাহ ইরশাদ করছেন শেখ বলছেন যে মহান আল্লাহর বাণী প্রথম আয়াত দিয়ে তিনি শুরু করছেন আল্লাহ সেই সত্তা যিনি আকাশ সমূহ এবং জমিন পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে সোম্মাস্তাওয়া আলাল আরশ অতবার তিনি আরশে সমুন্নত হয়েছেন এই বিষয়টি গত সপ্তাহের বিষয়বস্তু ছিল আলোচনা হয়ে গেছে ইয়া আলামো দ্বিতীয় বিষয় যা কিছু ভূগর্ভে প্রবেশ করে মাটির ভিতরে জমিনের ভিতরে যাই জমিনের ওপর থেকে ভূপৃষ্ঠ থেকে তা আল্লাহ জানেন আমরা জানি না আমরা সামান্য জানি চোখের সামনে যা দেখি বৃষ্টি হ্যাঁ, হইল আর তারপরে জমিনে পানি টেনে নিল চোখের সামনে এতটুকু দেখছেন আর কি দেখছেন এর বেশি তো কিছু দেখেন হ্যাঁ পোকা মাকড় দেখছেন যে ওপরে চলতে চলতে গর্তে ঢুকে গেল সবকিছুই সামিল যা কিছু জমিনের ভিতরে প্রবেশ করছে জমিনের ওপর থেকে ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে যা কিছু প্রবেশ করছে তা আল্লাহ জানেন আর কি কি হইতে পারে যেমন মৃতদেহ মাসাল্লাহ কে মারা যাচ্ছে খবর রাখেন আপন জন আপনার মারা গেছে খবরই নেই টেলিফোন না হলে কোনো খবরই নেই অনেকদিন হয়ে গেছে যদি কই খবর না দিত তাই না কিন্তু আল্লাহ জানছেন কে কোথায় মাটির ওপরে ছিল ভূপৃষ্ঠে ছিল ভূগর্ভে যাচ্ছে দাফন হয়ে মাটির ভিতরে চলে গেছে এটা একটা হ্যাঁ জি শস্যাদি যত দানা জি গমের বীজ আর ধানের বীজ পাটের বীজ যত বীজ আছে কোথায় কোন বীজ ছিটালো না এমনি পড়লো আর তারপর তখন উদ্গত হইলো আপনি জানেন না আমিও জানি না যে এটা কেউ ফেলেছে আসলে বীজ এগুলো ছিটিয়েছে বপন করেছে না এমনি তো কোথেকে পড়ে সব আল্লাহ জানেন এটাও মায়ের যে ফেলাম অমায়াখরজ মিনহার যা জমিন থেকে উদ্গত হয় বেরিয়ে আসে জমিন থেকে বেরিয়ে আসে একটা বীজ পড়েছিল তারপরে সেটা থেকে গাছ গজে উঠল বেরিয়ে আসে অমায়াখরজ মেনা মাটি থেকে যা কিছু বেরিয়ে আসে আরো বহু কিছু বেরিয়ে আসে কত কি বেরিয়ে আসছে খনিজ সম্পদ যত খনিজ সম্পদ আছে এইরকম অনেক কিছু হতে পারে অমায়ানজলামায় আকাশ থেকে যা অবতরণ করে আকাশ থেকে কি অবতরণ করে হ্যাঁ বৃষ্টির পানি আকাশ থেকে মানে ওপর থেকে ওপর কি আকাশ বলা হয় এই অর্থে আর আকাশ থেকে অবতরণ করে যেমন ওহি অবতরণ ফেরিস্তাদের অবতরণ আল্লাহর কোন আদেশ হ্যাঁ, নেমে আসা জমিনের উদ্দেশ্যে জমিনবাসীর উদ্দেশ্যে আল্লাহর কোন আজাবের অর্ডার গজবের অর্ডার অথবা আল্লাহর কোন রহমতের অর্ডার কাউকে আল্লাহ দেব হ্যাঁ, কাউকে আরো নেব কাউকে আমির বানানো কাউকে গরিব বানানো সমস্ত আমর আল্লাহর পক্ষ থেকে নেমে আসছে সমস্ত নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে আকাশ থেকে অমায়া আর যা কিছু তাতে আরোহণ করে উঠে জমিন থেকে জাল্লার কাছে ওঠে কি উঠে অনেক কিছু হইতে পারে তার মধ্যে একটা হচ্ছে আমল বান্দার আমল ফেরেস তারা ডিউটি করে যাচ্ছে জি হ্যাঁ ওহা মাকুম আইনামা কন্তুম এবং তিনি তোমাদের সাথেই রয়েছেন যেখানেই তোমরা থাকো না কেন এটি হচ্ছে আজকের বিষয়বস্তু ওহা মাকুম কুন্তুম তিনি তোমাদের সাথে রয়েছেন তোমরা যেখানে হও না কেন বা থাকো না কেন এবং তোমরা যা কিছু করো তা তিনি দেখছেন তিনি সবকিছুই দেখ সবকিছুর দ্রষ্টা তিনি ওহামা কুমাইনামা কুন্তুমের ব্যাখ্যা হচ্ছে ওল্লাহমা তামালুনা বসির হ্যাঁ তোমরা যেখানে থাকো সেখানেই আল্লাহ আছেন আল্লাহ তোমাদের কর্ম সবকিছু প্রত্যক্ষ করছেন এটা একটা অর্থ বেরোল আল্লাহর আমাদের সাথে থাকা পরের অংশটি দিয়ে আগের অংশের ব্যাখ্যা হইল আমার কথা বুঝতে পারছেন একটু সূক্ষ্ম মগজে বুঝতে হবে আল্লাহ আমাদের সাথে আছেন তিনি সত্তাগত দিক থেকে না যেমন আমি আপনার সাথে আছি এই কথাটির দুটো অর্থ একটা অর্থ যে এখন এই যে কাছাকাছি আছি হ্যাঁ আপনার সংস্পর্শে আছে এরকম পাশাপাশি বসে আছি যেমন পাশে আপনারা বসে আছেন অথবা একটু দূরে হলো কাছে একই মজলিসে বসে আছি এটা হচ্ছে আপনার কাছে আপনার সাথে আছি তাই না আমি আপনাদের সাথে আছি এর একটা অর্থ এটা আর একটি অর্থ হ্যাঁ দশ হাজার কিলোমিটার দূরে আপনার ভাই আছে বা আপনার বাপ আছে হ্যাঁ আপনি খুব টেনশনে আছেন খুব দুশ্চিন্তায় হ্যাঁ যে কোনো দিক থেকে বাপ আপনাকে বলছে যে বাবা তোমার সাথে আমি আছি বলা তার শুদ্ধ না ভুল যদি বলে আপনি কোথায় আছেন দশ হাজার মাইল দূরে আর আপনি বলছেন আমার সাথে কোথায় আপনি কি মাথা খারাপ হয়েছে নাকি বলবেন নাকি না তখন আপনার মনে কি হয়েছে সাহস হয়েছে চিন্তা দূর হয়েছে আমার সাথে আমার বাপ আছে পারিবারিক সমস্যা কোনো সমস্যা নেই বাপ আছে আমার সাথে যেখানে তখন ভাইয়েরা সমস্যা করে কিচ্ছু করতে পারবে না হ্যাঁ এবার বোঝা গেছে তা এতক্ষণে বুঝতে পারছেন আল্লাহ আমাদের সাথে থাকার অর্থ খানিকটা এভাবে বুঝেন বিস্তারিত আরো বুঝবেন মা সরকারের গোয়েন্দা সংস্থা লেগে আছে প্রতিটি গ্রামে গ্রামে এলাকায় অঞ্চলে আছে না নেই প্রশাসন আছে হ্যাঁ সরকার রাজধানীতে বসে সংসদে বসে বলছে আমি দেশবাসীর সব খবর রাখছি হ্যাঁ তাদের সাথে আমি আছি তাদের সাথে আছি একটা হেল্পের দিক থেকেও আর একটা আবার খোঁজ খবর নেওয়ার দিক থেকে হ্যাঁ মানে যদি এদিক ওদিক আঁকা বাঁকা চলো তো খবর আছে ঠিক না জি হ্যাঁ তো আল্লাহর ক্ষেত্রে জি হ্যাঁ আল্লাহ আছেন তোমাদের সাথে এটা সৎকর্মশীল লোকদের জন্য যেমন সুসংবাদ যে আল্লাহ আছেন তোমাদের সাথে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন না তেমনি অসৎ লোকদের জন্য আল্লাহ তোমাদের সাথে সব খবর রাখছেন সুরা হাদিদের আয়াত নম্বর চার ওকৌলহু আর মহান আল্লাহর বাণী সুরাতুল মুজাদ আল্লাহর আয়াত নম্বর সাথী মা মায়াকুন মিন্নাজুয়া সালা সাতিন একটু শুরুতে আয়াতের একটা অংশ অল্প ছেড়ে দেওয়া হয়েছে সেটা যদি কেউ পুরা করতে পারে ভালো আয়াতের শুরু এরকম আছে কোরআন খোলের আপনারা না করলে কেমনকে মিলাবেন আলম তারা তুমি কি দেখো না হে মানুষ হে মুসলিম আলম আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহ জানছেন আয়াত শুরু করেছেন আমি এটা এই জন্য বাড়াচ্ছি যে ইমাম আহমদ রহমতুল্লাহ উক্তি শেখ সাহেল ফজান উল্লেখ করেছেন যখন উল্লেখ করব তখন বলবো যে আয়াত আল্লাহ শুরু করেছেন এলিম দিয়ে আল্লাহর এলিম দিয়ে আর সমাপ্ত করেছেন আল্লাহর এলিম দিয়ে তো কেমন করে বুঝবেন এলিম দিয়ে শুরু হয়েছে যদি এই অংশ না জানবেন তো আল্লাম তার আন্নাল্লাহা ইয়া আল্লাম ও মাহফিস সামাওয়াতে ও মাহফিল আর্দ তুমি কি জানো না হে মুসলিম তুমি কি দেখো না হে মুসলিম যে আন্নাল্লাহ ইয়া আলম মাহফিস সামাওয়াতে ও মাহফিল আর্দ আকাশ সময় এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সব কিছুই জানেন জানছেন আলামা তারপরে সবকিছু জানেন সুতরাং মায়া কোন মিন্নাজবা সালাসা যে কোনো সময় তিনজনের যদি গোপন পরামর্শ হয় বা গোপন আলাপ হয় গোপনে কথা বলাকে কি বলা হয় নাজুয়া বা মোনাজাত বলা হয় নাজুয়া মানে হচ্ছে গোপন আলাপ আর মোনাজাত মানেও হচ্ছে গোপন আলাপ আল্লাহর সাথে মোনাজাত এই যে মোনাজাত আমাদের দেশের মানুষের দুয়াকে কি বলে মোনাজাত এইখান থেকে মোনাজাত বলে মানে আল্লাহর সাথে গোপন আলাপ করা আল্লাহর সাথে চুপিসারে কথা বলা জি মায়াকুন মেন্নাজুয়া সালাসা তিনজনের যদি কখনো গোপন পরামর্শ হয় ইল্লাহ তবে আল্লাহ তাদের চতুর্থ হন তিনজন যদি কোথাও থাকে এ কথা ভাবলে চলবে না যে আমরা তিনজনই জানলাম আর কেউ জানলো না বরং একজন মুসলিম বিশ্বাস রাখে যে চতুর্থ আল্লাহ জানছেন আমাদের সাথে আছে ওয়ালাখামসাতিন আর পাঁচজনের যদি কোথাও গোপন পরামর্শ হয় ইল্লাহ তবে আল্লাহ তিনি তাদের ষষ্ঠ তিনি ষষ্ঠ আছেন ছয় নম্বরে আল্লাহ আছেন ওয়ালা আদনামিন আলেক ওয়ালা আকসার এর চাইতে কম হোক অথবা বেশি হোক ইল্লাহ মাহুম সকলের সাথে আল্লাহ রয়েছেন বেশি হইলেও আল্লাহ আছেন তাদের সাথে আর কম হইলেও কেউ যদি একাই থাকে তার সাথে দ্বিতীয় আল্লাহ দুইজন থাকে তৃতীয় আল্লাহ সম্মায়নব যখন আল্লাহ আছেন সকলের সাথে সর্ব অবস্থায় আইনামা কানো যেখানেই তারা থাক না কেন তাহলে আল্লাহ যেদিন উঠাবেন সবকিছুই জানিয়ে দেবেন বিস্তারিত অতপর তিনি মানব জাতিকে জানিয়ে দেবেন বেমা আমেলু যা কিছু তারা কর্ম করেছিল সে সম্পর্কে ইয়মাল কেয়ামতে কেয়ামতের দিবসে ইন আল্লাহ বেকুল্ল সাইন আলিম নিশ্চয় আল্লাহ রব প্রত্যেক বস্তু সম্পর্কে কি জি সর্বজ্ঞ বা জ্ঞান রাখেন সবকিছুর জ্ঞান রাখেন এই আয়াতে কি দেখলাম যে আল্লাহ রব আলিন তিনজনের সাথে আছেন হ্যাঁ পাঁচজনের সাথেও আছেন কম হইলেও আছেন বেশি আছেন সকলের সাথে আছেন খবরও রাখছেন জানছেন আর সাথে আছেন দুটো বিষয় জানলাম তারপরে আয়াতের নম্বর যে আয়াতটি ওকৌল মহান আল্লাহ তাহজান ইন্নআল্লাহ মানা চিন্তা করিও না আবু বকর ইন্নআল্লাহ মানে নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন তো আবার আয়াত নম্বর চল্লিশ ঘটনা কি ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হিজরতের ঘটনা রাতের অন্ধকারে হিজরতের রাতে মক্কা থেকে বাড়ি থেকে বেরোলেন অবাকারজি আল্লাহ সাথে আগে থেকে কথাবার্তা হয়েছিল দুপুরবেলা থেকে যে রাতে আমরা বেরিয়ে পড়ব কাফেররা ঘেরাও করে আছে তাদের সামনে বেরিয়ে গেল রসুল্লাহাম উল্টো দিকে মদিনা যেদিকে তার বিপরীত দিকে ইয়ামানের দিকে শহর পাহাড় শহর পর্বত তার গুহায় গিয়ে আশ্রয় নিলেন সেদিকেও তল্লাশি শুরু হয়ে গেল একশো উঠের লোভে সাধারণত তল্লাশি হয় জানা তাদের জানা ছিল যে মোহাম্মদ গেলে কোথায় যাবে তার সাথী সঙ্গী দলবল বেড়েছে একটু মোদিনাই তো মদিনা ছাড়া আর তো কোথাও আশ্রয় নেই তাদের ভালো করে জানা ছিল যে মদিনাই যাবে মোহাম্মদ সাল্লাম কিন্তু তারা ভাবছে যে অত সহজে কি সহজ রাস্তা ধরবে যে যে রাস্তাগুলি জানা সেসব রাস্তায় খুঁজে তো পাওয়া যাচ্ছে না সুতরাং বিপরীত দিকেও তারা খুঁজতে গিয়েছে যখন গাড়ির গুহার চারিদিকে তলাশ করছে একেবারে কাছাকাছি ঘোরাঘুরি করছে তারা একটু নিচে এরকম করে দেখলেই নজরে চলে আসে শহর পাহাড়ের গুহায় যাওয়া কোনো সবের কাজ নয় তবে ছাত্র জীবনে একবার গিয়েছি শখ করে দেখার জন্য নেকির আশাই নয় আমাদের সাথে একটা দেওবন্দি কম সিলসিলার তালবেলিম ছাত্র ছিল মোদিন ইউনিভার্সিটিতে প্রথম বছরে বিদাত করে তো অভ্যাস ও গিয়ে যে সেখানে মোনাজাত ধরলো আর কান্না শুরু করলো একবার কান্না শুরু করলো মানে নিজেও কাঁদলো বাকি সবকে কাঁদিয়ে ছাড়লো জি হ্যাঁ এত কান্না চিন্তা করলাম যে এই কান্নাটা যদি হারামে কেউ করতে পারে আল্লাহর ঘরের কাছে তো জীবনটা সফল হয়ে যাবে তার কেউ যদি মসজিদে নবীতে বসে কাঁদতে পারে এই কান্নাটা তো জিন্দগি তার উদ্ধার হয়ে যাবে সব হ্যাঁ দুনিয়া আখেরা সুন্দর হয়ে যাবে বেদাতিদের কান্না কিন্তু মসজিদে আসে না বেদাতিদের কান্না আসে যত বেদাতের জায়গা বা শির্কের জায়গা মাজারে যে কান্না আসে এই শিয়াদের দেখেছেন আপনার বাকির বাকির কবরস্থানের কাছে কি কান্না তাদের কিন্তু মসজিদে নবীতে অথবা মসজিদে হারামে যেমনই জামাত শুরু হলো হ্যাঁ শয়তান যেমন একামত সেনা পালাচ্ছে জিন শয়তান মানুষ শয়তানও পালাচ্ছে বেরোলি মাজারপন্থীরা মক্কা মদিনা হজে আসে তারা হারামের ইমামদের পিছনে নামাজ মোটেই পড়ে না জি প্রতি বছর খবর এটা কোনো একবার খবর না আর একজনের না এটা আম কথা ওহাবিদের পিছনে এরা কাফে নিকৃষ্ট কাফে তাদের কাছে নামাজ হবে না তাদের পিছনে হোটেলে নামাজ পড়ে তাদের মোল্লারা জনগণ তাদের বেদাতি তাদেরকে এমন বিভ্রান্ত করে যে তোমরা নামাজ পড়তে যায় অনেকে আবেগে যায় যে এসছি বেদাতি মোল্লার কথা শোনা যায় বলছে তোমার তো নামাজই হবে না ওখানে গেলে ওর চাইতে ভালো এখানে হোটেলে নামাজ পড়া এইভাবে বিভ্রান্ত করে নিয়ে যায় তো বেদাতিদের কান্না দেখলে বোঝা যায় যে কান্না কোন জায়গায় আসছে অতি আকিদার আপনি হ্যাঁ হদিস পেয়ে যাবেন আর সহি আকিদার লোকও বুঝতে পারবেন যে ওর কান্না কোথায় আসছে আর কান্না যদি কোথাও না আসে ওটা আর এক গুমরা দল এখানেও কান্না আসে না ওখানেও কান্না আসে না একটা বিদাতি দল আর একটা সন্ন্যতের অনুসারী দল আর একটা দল হচ্ছে দুনিয়াদার দল যতই সহি আকিদা সহি আকিদা করুক না কেন আর সহি শুদ্ধ আমি হজ করে আসলাম ইত্যাদি বলুক না কেন কিন্তু খান না তার কোথাও আসে না হ্যাঁ সোম্মা কাসাদ কলু বকুম হ্যাঁ মিম্বা দেজালিকা ফাহিয়া কাল হিজারাত আসাদ্য কাসুয়া তোমাদের অন্তরগুলি পাষণ্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে ফাহিয়া কাল হিজার পাথরের মতো হয়ে গেছে আও আসাদ্য কাসুয়া পাথরের চাই তো শক্ত হয়ে গেছে তো এইরকম যদি হয় তো আল্লাহ এদের নিন্দা করেছেন এদের কোনো প্রশংসা করেননি বিদায়তি হইলেন না খুশি কিন্তু এইদিকে অসন্নতার অনুসারীও হইতে পারলেন না এই জন্য কোনো খুশি না এরকম লোকদের জন্য ভালো করে মনে রাখবেন তো এই দল আবার ভর্তি হইলেন না আল্লাহ আমাদের হেফাজত করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম আর আউ বাকর আল্লাহ আনহ ওই গুহায় আছেন আউ বাকর রাজি আল্লাহ চিন্তা করছেন যে চারিদিকে ঘোরাঘুরি করছে একটু দেখলে তো দেখেন ইয়ার রসুল আল্লাহ যদি একটু পায়ের দিকে নজর দেয় একটু নিচের দিকে এরকম কাত করে তাহলে তো দেখে নেওয়া ওদেরকে তখন নবী করিম সাল্লা সাল্লামের জবাব ছিল এটি ঈদ হোমা যখন ছিলেন গুহাই ঈদ সাহেবি যখন নিজ বলছিলেন রসুর চিন্তা করিও না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন মানে কি আল্লাহ সত্যগত দিক থেকে গুহাই হ্যাঁ না আল্লাহ রবুল আলমিন কোন দিক থেকে আছেন হ্যাঁ আসবে ইনশাল্লাহ এলমের দিক থেকে সকলের সাথে পরিবেষ্টনের দিক থেকে সকলের সাথে কিন্তু হেফাজতের দিক থেকে সুরক্ষা সাহায্যের দিক থেকে হ্যাঁ জি সাপোর্টের দিক থেকে জি রক্ষণাবেক্ষণের দিক থেকে সুরাতহর আয়াত নম্বর ছয় চল্লিশে রয়েছে ইন্নানি মা কুমা আসমা ওয়া যখন মুসা আলি সালাম আর হারুন আলি সালামকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের কাছে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য ফেরাউন জালেম মুসা আলি সালামের মনে ভয় হইল যে এত বড় জালেমের সামনে গিয়ে কথা বলে কথা তো শুনবে কি না এটা একটা চিন্তা তারপরে ফিরে আসা যাবে এটাও একটা চিন্তা আছে মানুষ হিসেবে আল্লাহ বলছেন যে যাও ইন্নানি মাহকুমা আমি তোমাদের দুই ভাইয়ের সাথে আছি আমি তোমাদের উভয়ের সাথে আছি মা কোমা আসমাও আমি শুনছিও তোমরা কি বলবে আর সে কি জবাব দেবে ও আরা আরামে দেখছিও এখানেও বিশেষ বান্দা খাস বান্দা মোসা আর হারুন আল্লাহর নবী রসুল তাদের সাথে থাকার কথা বলেছেন ওইখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এবং এই উম্মতর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি রসুলের পরে অবকাশ আল্লাহ আমাদের সাথে আছেন জি তারপরের আয়াত ইন্নআল্লাহ মাল্লাজিনাত্তাকাও নিশ্চয় আল্লাহ ওই সব লোকদের সাথে আছেন যারা সংযত যারা সাবধান সতর্ক থাকে আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে গোনার কথা কাজ থেকে যারা বেঁচে থাকে তাকাও ইত্তাকাও তাদের সাথে আছেন আল্লাহর বন তার মানে আল্লাহ মুতাকিনদের সাথে আছেন অন্য জায়গায় আছে হ্যাঁ আল্লাহ মুতাকিনদের সাথে আছেন এখানে একই অর্থ আর যারা নিষ্ঠাবান সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন এটা খাস লোক না আমলোক খাস বান্দা না সাধারণ বান্দা খাস বান্দা মুতাকি খাস বান্দা মোহসেন হচ্ছে খাস বান্দা সুরা নাহলের আয় নম্বর একশো আঠাইশ তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্যশীলরা খাস বান্দা না সাধারণ বান্দা খাস স্পেশাল বান্দা আল্লাহর জি খাস বান্দা সুরান ফাল আয়াত নম্বর কত ছয়চল্লিশ জি তারপরের আয়াত আয়াত নম্বর সাত সুরে বাকার আয়াত নম্বর দুইশো উনপঞ্চাশ আল্লাহ বলছেন কাম্মিন ফিয়াতিন কালিলা বহু ক্ষুদ্র দল রয়েছে এখানে কাম খাবরিয়া কাম আরবি গ্রামারে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কাম ইস্তেফামিয়া মানে জিজ্ঞাসা বোধক প্রশ্নবোধক কাম রিয়াল ইন্দাক মানে তোমার কাছে কয় রিয়াল আছে হ্যাঁ ওনা বলছেন না কাম ফুলুস মানে কত দামকে ফুলুস বলছেন কত পয়সা আর কি যে হ্যাঁ এটা হচ্ছে জিজ্ঞাসাবোধক জিজ্ঞাসা করছেন আপনি আর একটা হচ্ছে কাম হচ্ছে খাবরিয়া সংবাদ দেওয়ার জন্য ওতে জিজ্ঞাসা হয় না যেমন আরবরা বলে কামরা জলিন দরব তু ভঙ্গিমা কিন্তু কামরা জলান ইন্দাক এটা জিজ্ঞাসা আমার ভঙ্গিমাতে বলছেন যে জিজ্ঞাসা কামরা জলিন দরব তু কত মানুষকে মেরেছি আমি এটা খাবরিয়া ওখানে কাম কামরা জলিন দরব তু কত মানুষকে মেরেছি আমি ভালো বন্ধ একটা যে কোনো উদাহরণ দিতে পারেন আপনি এখানে আল্লাহ বলছেন কামিন ফিয়াতিন কালিলা কত না ক্ষুদ্র দল এইরকম ছিল মানব জাতির ইতিহাসে কত না ক্ষুদ্র দল ফিয়াতুন দল কালিলা ক্ষুদ্র সাকিরা অর্থ কত না ক্ষুদ্র দল ছিল এইরকম গালাবাদ ফিয়াতান কাসিরা যা জয়যুক্ত হয়েছে বা বিজয়ী হয়েছে ফিয়াতান কাসিরা বৃহৎ দলের ওপর এইরকম মানব জাতির ইতিহাসে আল্লাহ রাবুল আলমিন এইরকম করেছেন বহু এইরকম ক্ষুদ্র দল ছোট ছোট দল অল্প সংখ্যক বৃহৎ দলের ওপর জয়যুক্ত হয়েছে যেমন বদরে এক হাজারের ওপর তিনশো তেরো জন ঠিক না বহু জায়গায় ইসলামের পুরো ইতিহাসে ওই রকম বেদিনিল্লাহ কিভাবে এটা হয় অল্প সংখ্যক আবার বড় দলের ওপর বিজয়ী লাভ করে কিভাবে বেদিনিল্লাহ আল্লাহর অনমতি ক্রমে আল্লাহর ইচ্ছায় আল্লাহ চাইলে জনবল দিয়ে অথবা সাজ সরঞ্জাম দিয়ে কোথাও মুসলিম বা ইসলামের জয় হয় না ইসলামের জয় হয় বেদিনিল্লা আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাই আল্লাহর তৌফিক কিন্তু সত্যিকার মুসলিম হইতে হবে আর যদি তাদের মতো আমরা হয়ে যাই তখন পার্থিব লড়াই তখন হ্যাঁ বস্তুর লড়াই বস্তুর সাথে বস্তুবাদ ওদের কাছে বস্তুবাদ আমাদের কাছে বস্তুবাদ হ্যাঁ ওরাও সাজ সরঞ্জামে বিশ্বাসী জনবলে বিশ্বাসী আর আমরাও তাতে বিশ্বাসী তখন কিন্তু আল্লাহর সাহায্য আসে না বর্তমান মুসলিম জাতির অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন ধৈর্যশীলরা আল্লাহর খাস বান্দা না আম খাস জি হ্যাঁ আর একটি আয়াত আপনাদের সাথে আদা করেছিলাম সুরায় শো আর আয়াত নম্বর বাষট্টি জি যখন মোসা আলি সাল্লাম তার জাতি বনে ইসরায়েলদেরকে নিয়ে সাগরের কাছে পৌঁছে গেলেন ভোর রাত্রে পেছন দিক থেকে ফেরাউন তার সেনাবাহিনীদেরকে নিয়ে তাড়া করে আসছে ধরার জন্য সামনে একেবারে কাছে গেছে সাগর ডুবে মরতে হবে পেছনে হামলা করে চলে এসছে মোসা আলি সালামের জাতি বনেছে বলল ইন্না মোল্লা মুদ্রা কোন এখন তো আমরা ধরা খেয়ে যাব তখন মোসা আলি সালাম কি জবাব দিয়েছিলেন কি বলেছিলেন জবাব মনে আছে হ্যাঁ কাল্লা ধরা কখনো খেতে পারি না কোশ্চিন কালেও এটা হইতে পারে না যে আমরা ধরা খেয়ে যাব ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার সাথে আমার প্রতিপালক আছেন ইন্না মাইয়া রব্বি আমার সাথে আমার সাথে আমার রব আছেন সাইহাদিন নিশ্চয়ই তিনি অচিরেই রাস্তা দেখাবেন সিন মানে অচিরেই শীঘ্রই হয় আবার নিশ্চিতের অর্থে কখনো কখনো ইন্না মাইয়া রব্বি জি এই আয়াতগুলি থেকে কি দেখানো হয়েছে প্রথম আয়াত দেখেন তাতে কি রয়েছে ওহুয়া মাহকুম আইনামা কুন্তুম তোমরা যেখানে থাকানো থাকো না কেন তোমাদের সাথে তিনি আছেন জি তোমাদের সাথে আছেন এই তোমাদের সাথে আছেন এটা খাস লোকদেরকে সম্বোধন মানে সকলকে কি বললো সকলকে সম্বোধন করা হয়েছে জি তাহলে এখানে আম যে কোনো খাস লোকেরাও সামিল আর এমনি লোকেরাও সামিল মুসলিমও সামিল কাফেরও সামিল আল্লাহ এই আয়াতের হ্যাঁ, ব্যাখ্যায় আল্লাহ রবুল আলমিন সৎ লোকদের সাথেও আছেন অসৎদের সাথেও আছেন মমিনের সাথেও আছেন কাফের সাথে আছেন জি সবার সাথে আল্লাহ আছেন জি দ্বিতীয় আয়াতে কি আছে জালেক মাহুম আইনামা কম হোক আর বেশি হোক গোপন আলাপ কম লোকের হোক আর বেশি লোকের হোক আল্লাহ তাদের সাথে আছেন যেখানেই তারা থাক না কেন এটা শুধু সৎ লোকদের সাথে ভালো খাস লোকদের সাথে না যে কোনো লোকদের সম্পর্কে সবার ক্ষেত্রে বলা হয়েছে দ্বিতীয় আয়ত্রিতা হইল আমভাবে আল্লাহর সাথে থাকার ক্ষেত্রে তাই বলছেন শেখ সরিফ ফৌজান হাফিজ এই হুয়া বে ইলমেহি এখন শুনেন হুয়া যখন সকল বান্দা সকল সৃষ্টির কথা বলা হচ্ছে তিনি তোমাদের সাথে রয়েছেন বে ইলমেহি তার জ্ঞানের মাধ্যমে জ্ঞান দ্বারা জ্ঞানের ক্ষেত্রে রাকিবুন আলিকুম তিনি পর্যবেক্ষণকারী তোমাদের শাহিদুন আলা আমালেকুম তিনি প্রত্যক্ষ করছেন তোমাদের কাজকর্ম কর্মকাণ্ড হায়সকুন্তুম যেখানে তোমরা হও না কেন ওয়াইনামা কন্তুম যেখানে তোমরা থাকো না কেন ফি বার্রিন স্থলে আও অথবা সাগরে জলে ফিলাইলিন রাতের অন্ধকারে আও নাহারিন দিনের আলোতে ফিল বইউতে নিজ বাড়িতে আবিল কেফারে অথবা মরুভূমিতে আল জামি ও ফি মেহি আলাসাওয়া অনেকেই মরুভূমিতে থাকলে আমরা দেখি না কেউ দেখে না একাই আছে মরুভূমিতে ও যা ইচ্ছা তাই করছে ওখানে মরুভূমিতে যদি জনশূন্য হয় দু চার দশ কিলোমিটারের মধ্যে কেউ নেই উলঙ্গও থাকে তো কেউ দেখতে পাবো গে আল্লাহ ছাড়া কেউ দেখে না ঠিক না নির্জনে ঘরের ভিতরে মরুমিতে যে কোনো অপরাধ করুক না কেন কেউ নেই ওখানে কোনো মানুষ আল্লাহ ছাড়া কেউ জানছে ওখানে আল্লাহ জানছেন ঘরের ভিতরে কি যে করছে না করছে সে জানছে আর তার রব জানছে ঠিক না কেউ জানেন আল্লাহ ছাড়া সব আপন আপন কে কাজে লেগে আছেন নিজ নিজ ঘরে আল্লাহ খবর আছে তাদের আমরা কেউ কারো খবর রাখি না তাই বলছেন শেখ আল জামিওফি ইলমেহি আল্লাহ সকল মানুষ সকল সৃষ্টি আল্লাহর এলমে একই সমান কোনো পার্থক্য নাই অথচ আমাদের চোখের সামনে কয়টা লোক থাকলে পার্থক্য আছে যে লোকটা যে নিচে হয়ে বসে আছে খাটো হয়ে ওকে দেখছি না চোখ বন্ধ করে আছে কিন্তু এতক্ষণে দেখলো এতক্ষণ দেখি না হ্যাঁ ঝিমাচ্ছেন কিন্তু আমাদের মুরব্বী সারাদিনের ক্লান্তি স্বাভাবিক অজর এটা শরীয়তি অজর নাকি একই ভাবে আমরা দেখি না চোখের সামনে থেকেও দেখি না চোখের সামনে থেকে আপনার ছোট বাচ্চা দিল দুর্ঘটনা ঘটিয়ে তাই না আল্লাহর শ্রবণ ক্ষমতা এবং দর্শন ক্ষমতার আন্ডারে আল্লাহ সবকিছু শুনছেন সবকিছু দেখছেন মনে মনে বলছেন তাও শুনছেন আল্লাহ রবুল আলম দেখছেন আল্লাহ সবকিছু যেখানে থাকেন না কেন ইয়াসমা কালাম তোমাদের কথা শুনছেন তোমাদের অবস্থান জানছে দেখছেন ওয়াহাজা মাহাল্লু শাহেদ মিনাল আয়াতিল করিমা এই আয়াতে এই এই জায়গাটুকু দেখানো হয়েছে কি ওয়াহুয়া মাকুম এই নামা কুন্তুম তোমরা যেখানেই থাকানো কেন আল্লাহ তোমাদের সাথে আছেন কোন দিক থেকে কোন দিক থেকে বললেন জ্ঞানের দিক থেকে জ্ঞানের দিক থেকে আল্লাহ যখন জ্ঞান রাখছেন তখন আর একটা জিনিস হতে অ্যাড করে নেন তাহলে আরো সম্পূর্ণ হবে অনেক সময় খবর রাখছেন যে এই লোকটি আছে দুনিয়ার শাসক হ্যাঁ রাষ্ট্রনায়ক খবর রাখছে এই অপরাধী দেশের ভিতরে আছে জানছে ভালো করে কিন্তু ধরতে পারছে না পরিবেষ্টনের বাইরে আছে না নাই জলদস্যরা এই আমাদের রোহিঙ্গাদের সমস্যা নিয়ে অনেক ভাই শোনাচ্ছে আর তারপরে যারা আপনার ওই বরিশাল বরগনা ওইসব এলাকায় থাকে কি বলছে যেটা বঙ্গোপসাগরের আপনার সুন্দরবন এলাকায় সুন্দরবন থেকে জলদস্যরা আসছে আসার পরে ডাকাতি চিন্তায় সবকিছু করে যা ইচ্ছা তাই করে মেরে ধরে নিয়ে চলে যাচ্ছে সরকার জানছে খবর রাখছে জানছে কিন্তু সরকারের পরিবেষ্টনের বাইরে যেভাবে হোক না কেন হয় সরকার অক্ষম পারছে না অথবা সরকারের লোক পারবে কিন্তু সেই রকমের তাদের তৎপরতা নেই দুটোর একটা কিন্তু আল্লাহর ক্ষেত্রে আল্লাহর যেমন এলম ঘিরে আছে তেমনি ক্ষমতা ঘিরে আছে জি হ্যাঁ এলমের দিক থেকে এখন শোনেন জ্ঞানের দিক থেকে এ হাতা পরিবেষ্টন করার দিক থেকে আল্লাহ জি বেকুল্লে করে বেকুল্লে সবকিছুকেই সমস্ত বস্তুকে তিনি পরিবেষ্টনকারী এ হাতা মানে হচ্ছে চারিদিক থেকে পরিবেষ্টন করা আর একটা হচ্ছে ক্ষমতা ক্ষমতার দিক থেকে আল্লাহ রাবুল আলমিন সকলের সাথে আছেন অর্থাৎ আল্লাহর ক্ষমতার বাইরে কোন একটা পিপিলিকাও যেতে পারবে না আল্লাহ একটা পিপিলিকার খবর রাখছেন পিপিলিকা আল্লাহর পরিবেষ্টনের হ্যাঁ, আন্ডারে আছেন বাইরে না এবং আল্লাহর ক্ষমতার বাইরে না যে আল্লাহ পিপিলিকাকে মারতে চাইছেন আর বিলম্ব হয়ে যাচ্ছে এটাও হইতে পারে না হ্যাঁ ছোট হোক আর বড় হোক ছোট শক্তি হোক আর বড় শক্তি হোক সবকিছু আল্লাহ ফকরবুল আলমিনের এলমে আছে এহাতে আছে কুদরতে আছে আরবি ভাষায় শুনে দেন তাহলে আল্লাহ ফকরবুল আলমিনের যেটা সাধারণ সাথে থাকা সেটা এই অর্থগুলিতে বলছেন যে এই আয়াতের এই অংশটুকু দেখানোর উদ্দেশ্য ফাফি হে ইসবাতুল আম্মা আলোচনা যখন শুরু হয়ে গেছে তখন বলি যে আল্লাহর সাথে থাকা দুই ভাগে বিভক্ত মা ইয়াত সাথে থাকা কি বলা হয় মা ইয়া মা মানে সঙ্গে থাকা মাইয়া হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দুই ভাগে বিভক্ত মাইয়াতুন আম্মা আর মাইয়াতুন খাসা মানে আল্লাহর আম ভাবে ব্যাপক অর্থে সাথে থাকা আর আল্লাহর খাস বিশেষ অর্থে সাথে থাকা আম অর্থে সাধারণ বা আম অর্থে সাথে থাকা হচ্ছে যেমন বললাম তিনটি শব্দ দিয়ে কি বললাম এলমের দিক থেকে জ্ঞানের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে আর ক্ষমতার দিক থেকে আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর পরিবেষ্টনের বাইরে আল্লাহর জ্ঞানের বাইরে যেমন আল্লাহর অলিও যেতে পারে না মমিন মুসলিমও যেতে নবী রসুলও যেতে পারে না তেমনি সবচেয়ে বড় দুশ্মন কাফেরও যেতে পারে না বোঝা গেছে সবার ক্ষেত্রে অর্থ প্রযোজ্য এটা মাইয়াতুন আম্মা মাইয়াতুন খাসা বিশেষভাবে আল্লাহর সাথে থাকা নেক লোক সৎকর্মশীল ভালো মানুষদের সাথে আল্লাহ আছেন ওইখানে কিন্তু এই অর্থগুলি শুধু না ওর সাথে যে অর্থগুলি দিকে একটু আগে ইঙ্গিত করলাম বিন্যাসরে সাহায্যের দিক থেকে ও তাইদে হ্যাঁ সাপোর্টের দিক থেকে তৌফিকে তৌফিকের দিক থেকে হ্যাঁ শক্তি সামর্থ্য দান করার দিক থেকে হ্যাঁ, আর কোন দিক থেকে ওয়াল হেফজে হেফাজতের দিক থেকে সুরক্ষার দিক থেকে জি হ্যাঁ রেআয়াতে রক্ষণাবেক্ষণের দিক থেকে এইসব অর্থ মাইয়াতুন খাসা আল্লাহর নেকবান্দাদের সাথে আল্লাহর তৌফিক আছে আল্লাহর সাহায্য আছে আল্লাহর সাপোর্ট আছে আল্লাহর হেফাজত আছে রক্ষণাবেক্ষণ আছে আর হ্যাঁ, আরো বিশেষভাবে এই ধরনের যে কোনো অর্থ নিতে পারেন আপনি যে কোনো ভাষায় তো মাইয়াতুন আম্মা এতে দেখালো আমভাবে আল্লাহর সাথে থাকা তারপরের আয়াতটি তো ঠিক ওই রকমই যাতে রয়েছে এই গোপন পরামর্শ বা গোপন আলাপের কথা তাতে রয়েছে কি এই যে আয়াতটি রয়েছে এই আয়াতটি কি সম্পর্কে নাজিল হয়েছিল কালা মুফাসসিরুন শেখ সাল ফজল বলছেন মুফাসসিরিন কর বলেন ইন্নাল মুনাফিকিনা ওয়াল ইয়াহুদা কানু ইয়াতানাজাউনা ফিমা বাইনাহুম ওয়া ইউহিমুনাল মুমিনিনা আন্নাহুম ইয়াতানাজাউনা ফিমা ইয়াসুউহুম ফা ইয়াহজানুনা লিযালিক তাফসীরকাররা বলেছেন যে মুনাফিকরা মদিনায় থাকতো আর ইহুদিরা এরা আপোষে বসে গোপন আলাপ করত এবং মমিনরা আশেপাশে যে বসে আছে মমিনদের কাছ থেকে সরে গিয়ে আলাদা হয়ে মমিনদেরকে এইভাবে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করতো মহাজেরিন আনসারদেরকে মানসিক কষ্ট দেওয়ার চেষ্টা করত এখনই যদি আমরা তো এখন বেশি লোক আছে দুজন আলাদা কথা বললে আমাদেরকে খারাপ লাগবে না ঠিক না কিন্তু তিনজন থাকেন মক্কা সফরে যাচ্ছেন তিনজন ঠিক আছে আর গিয়ে পেট্রোল পাম্পে নেমে একজনকে সবসময় হ্যাঁ অ্যাভয়েড করে দুইজন একসাথে হ্যাঁ বাকালে ঢুকলেও কোনো কিছু কিন্তু দুইজন যেদিকে যাচ্ছেন বা তুই দুইজন গল্প করছেন দুইজন হ্যাঁ তুমি একটু ওখানে থাকো আমরা একটু কথা বলছি যদি এরকম বলে যে তুমি ওখানে বসো আমাদের একটা পার্সোনাল কথা আছে তো পালপিটিশন শুরু হয়ে যাবে টেনশন শুরু হয়ে যাবে আর বিশেষ করে যদি কোনো পুরাতন কোনো বিদ্বেষ বা শত্রুতা থাকে তাহলে তো আরো মুশকিল হ্যাঁ আরো মুশকিল হয়ে যাবে এই জন্য হারাম এইভাবে লায়াতা না যায় স্নানে দু না সালেস ফাইন না জালে বলছেন তিনজন কোথাও থাকলে একজনকে বাদ দিয়ে দুইজন গোপন আলাপ করবে না নিষেধ হ্যাঁ অনেক লোক আছে যান দুজন করেন গিয়ে তিনজন করেন অসুবিধা নেই আপনি দু তিনজন নিয়ে আপনি গোপন আলাপ করছেন ও আরো দু চারজনের সাথে বসে আছে বা আরো দুজনের সাথে কথা বলছে অসুবিধা বিশেষ করে সফরে হইলে হ্যাঁ গ্রামে শহরে অসুবিধা নেই এখানে অনেক লোকেরা তো আপনার দুজন কথা বলছেন ও অন্যদিকে টান দিল এই মোনাফিক ইহুদিরা আসলে মুসলিমদেরকে মানসিকভাবে কষ্ট দিতে চাইতো তো ওরা করতো অয়ুহেমনাল মমিনিন আর মমিনদের অন্তরে এই রকমের কথা জাগাবার চেষ্টা করতো যে আন্নাহমিয়াতানা যেমন ফিমা ইয়াসু ওরা যে আপোষে গোপন আলাপ করছে এটা মমিন মুসলিমদের বিপক্ষে যাতে ওরা টেনশনে পড়ে যায় যার ফলে মমিন মুসলিমরা দুশ্চিন্তে পড়ে যেত যে মুনাফিকরা যে কি যে আলাপ করলো আর এরা যে কি যে কথা বলছে অফিসও এরকম হয় অফিসে অফিস এরকম হবে যে ভাষা বোঝেন না এটা এখন শুন দুইজন আপনারা এমন ভাষায় কথা বলছেন অন্যরা বোঝে না দু তিনজন বোঝে না ভালো লাগবে না খারাপ লাগবে খারাপ লাগবে জানি না হয়তো আমাদের সম্পর্কে বলছে শয়তান এই কথাগুলি মনে দেবে কষ্ট দেবে জি ফলাম্মা তালা যা লেখা এটা করতেই থাকে মাঝে মধ্যে যখন এই দীর্ঘ সময় এরকম হয়ে গেল এইরকমই চলন মোনাফিকার এই ইহুদিদের ওয়াকাসর আর খুব বেশি বেশি এরা করা শুরু করলো শাকাউ এলা সাল্লাম তখন রসুল্লাহামের কাছে অভিযোগ নিয়ে আসলেন সাহাবাই কেরামগন আমার রহম আল্লাহ দুন আল মুসলিমিন তখন ইহুদি এবং মোনাফেকদেরকে নবিসাল বলে দিলেন যে দেখো মুসলিমদেরকে বাদ দিয়ে তোমরা আলাদা আলাদা হয়ে যে গোপন আলাপ করছো এরকম কাজ করবে না তোমরা ফলে জালিক কিন্তু তারা কথা মানল না ও আদু এলা মোনাজাত তারা তাদের এই মোনাজাত শুরু করলো তো দুয়াকে শুধু মোনাজাত বলা ভুল এটা মোনাফেকদের মোনাজাত দেখেন আদু হ্যাঁ দুয়া বলবেন মোনাজাত কেন বলেন মোনাজাত মানে গোপন আলাপ তা মোনাজাত বললে কি করতে হয় আল্লাহর সাথে গোপন আলাপ মোনাজাতুল্লাহ বলতে হবে ঠিক না কিন্তু দোয়া ঠিক আছে দোয়া আল্লাহর কাছে দোয়া মানে কি ইসলামিক টার্ম এটা একটা যেমন সলাদ মানে সলাদ হ্যাঁ সব মানে সম জাকাত মানে জাকাত ওর ভিন্ন অর্থ বুঝবেন না ঠিক ওই রকমই দোয়া বললে আল্লাহর কাছে দোয়া করা কিন্তু মোনাজাত মানে দোয়া হয় না মোনাজাত মানে গোপনে কথা বলা স্বামী স্ত্রী দুজনে গোপনে কথা বলছেন বাচ্চারা ওইদিকে আছে এটাই মোনাজাত আপনাদের সুতরাং এই যে দোয়াকে মোনাজাত নাম দেওয়া এটাও অযৌক্তিক নাম আসলে ভুল নাম দেওয়া তারপর আবার সম্মিলিত দোয়াকে মোনাজাত ও আরেক বিধাত একসাথে দোয়া করা এমাম দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন হ্যাঁ হুজুর দোয়া করবে আর বাকিগুলো সব আমিন আমিন করবে এটা হচ্ছে বিদাতি দোয়া আর বিদাতি মোনাজাত তো ভাষাটি আসলে মোনাজাত ভাষাটি দোয়ার ক্ষেত্রে প্রয়োগ এটা আসলে ঠিক না যে তখন এই আয়াতগুলি নাজিল হইল আল্লাহ রব্বুল্লাহ বারণ করে দিলেন কোরআন করিমা এই আয়াতে কি দেখানো হয়েছে বলছেন আন্নাফিয়া ইসবাত মাইয়াতিল্লাহ খালকে এতে প্রমাণ রয়েছে যে আল্লাহ তার সৃষ্টির সাথে আছেন কোন দিক থেকে ওয়াহিয়া মাইয়াতুন আম্মা আম ভাবে তোমরা যেখানে থাকো দেখেন মোনাফিক আর ইয়াহুদিরা গোপন আলাপ করত আল্লাহ বলছেন তিনজন থাকো আর পাঁচজন থাকো তিনজন হলে চতুর্থ আল্লাহ পাঁচজন তোমরা যদি হও তাহলে ষষ্ঠ আল্লাহ হ্যাঁ কম থাকো বেশি থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন মুক্তাদাহা আচ্ছা আমভাবে আম অর্থ মানে সাধারণ অর্থে যে আল্লাহ সকল সৃষ্টির সাথে আছেন মমিন কাফের সৎ অসৎ ভালো মন্দ সকলের সাথে আছেন এর দাবিটা কি মুক্তাদাহ এই এই শব্দটির মানে আল্লাহ সঙ্গে থাকার এর দাবিটা কি আল্লাহ সঙ্গে আছেন এর দাবি হচ্ছে আল এহাতা পরিবেষ্টন হে মোনাফিকরা তোমাদেরকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন এই ইয়াহুদিরা আল্লাহ তোমাদেরকে পরিবেষ্টন করে আছেন অল এলম এবং জ্ঞান রাখা বেজামি আমালে তাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে এই জন্য ইমাম বলেছেন উক্তিটি তফসির ষষ্ঠ খণ্ড একশো আটচল্লিশ পৃষ্ঠা রয়েছে একটি আল নামক আল্লাহর সবকিছুর ঊর্ধ্বে এই মর্মে তার একটি কিতাব রয়েছে তাতে রয়েছে এমাম লাল কাই সারহ ইউসুল এতেকাদ আহলিসন্নার চারশো দুই পৃষ্ঠায় রয়েছে এই কথাটি ইমাম আহমদ রহমাউল্লাহ তিনি বলছেন ইফতাতাহাল আয়াতাবিল এলমে ওয়াক্তাতা মাহাবিল এলমে এই আয়াতটি আল্লাহ রব্বুল আলমিন এলম দিয়ে আল্লাহর এলিম দিয়ে শুরু করেছেন আর শেষ করেছেন আল্লাহর এলিম দিয়ে কোন আয়াতটি সুরায় মোজাদালার আয়াত নম্বর সাত এই জন্য শুরু থেকে পড়াইলাম আপনাদেরকে আয়াতটি কি আছে শুরুতে হ্যাঁ আলাম তারা আন্নাল্লাহ ইয়া আলামো মাহফিস সামাওয়াতি মাহফিলাত আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ জানছেন ইয়া আলামু দিয়ে শুরু হইলো আর শেষখানে কি রয়েছে আল্লাহ আলিম এই যে আলিম আলিম দিয়ে শেষ হচ্ছে ইয়া আলামও দিয়ে শুরু হয়েছে আর আলিম দিয়ে শেষ হচ্ছে তার মানে আল্লাহর এই সাঁতে থাকাটা হ্যাঁ কোন দিক থেকে এলমের দিক থেকে জ্ঞানের দিক থেকে তৃতীয় আজ ছিল লাহজান মানা তাই না বলছেন হাজা খেতাবুন মিনান নবী সাল্লাহ সাহেবি আবি বাকরিন এটি হচ্ছে নবী সাল্লামের পক্ষ থেকে সম্বোধন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তার যে সঙ্গী ছিল সফর সঙ্গী হিজরতের তাকে হিনামা কানাফিল গারে যখন উভয় ছিলেন গুহায় সৌর পাহাড়ের গুহায় অক্তাল হিজরা হিজরতের সময় ওয়াকাদাহিকা বেহমাল আল মুশ্রিকুন মুশ্রিকরা তাদের পিছনে হ্যাঁ খোঁজাখুঁজি করছিল ফাহাজেন আবু বাকর রাজি আল্লাহ খৌফান আলান নবী সাল্লাহ আজাল কুফার আবাকর রাজি আল্লাহ তালানহ খুব দুশ্চিন্তায় ছিলেন নবী সাল্লা সাল্লামের জন্য আশঙ্কা করে যে কাফেররা কোন রকম ভাবে নবীকে কষ্ট না দেয় নিজের কথা চিন্তা করেননি যে আমি ধরা খেয়ে যাব বনি ইসরায়েলদের মতো বরং ইয়ারসুল আল্লাহ আপনার কি হবে আপনার কি হবে জি ফকাল আল্লাহ নবী নবী বলছেন তাহজান মানে দাইল হাজান চিন্তা বাদ দাও আমরা বলি না চিন্তা বাদ দাও দাইল হাজান দা মানে ছেড়ে দাও চিন্তা ছেড়ে দাও আর চিন্তা বাদ দাও ইন্নআল্লাহ মান আল্লাহ আমাদের সাথে রয়েছেন আল্লাহ আমাদের সাথে রয়েছেন এই যে দেখেন বেনাসরেহি সাহায্যের দিক থেকে ও আউনেহি সহযোগিতার দিক থেকে ও তাই দেহি সাপোর্টের দিক থেকে আর হেফাজতের দিক থেকে যেগুলো বলে দিলাম সবগুলি শব্দ বলেন নাই তিনি ওমান খান আল্লাহ মাহর আল্লাহ যার সাথে সাহায্য সহযোগিতা হেফাজতের দিক থেকে রক্ষণাবেক্ষণের দিক থেকে আছেন ফালাই ইয়োগলাভ সে কখনো পরাজিত হবে না হারবে না অমাল্লাগুলাম আর যে কখনো পরাজিত হবে না তার চিন্তা করা উচিত নাকি আপনাকে যদি আগেই বলা থাকে যে তুমি নিশ্চিত জেনে না যে তুমি পরাজিত হবে না তাহলে আবার চিন্তা কিসের চিন্তা তো তখন যে ক্ষতির আশঙ্কা আছে তাই না আশঙ্কাই নেই যদি আল্লাহ বলে দেন তো আল্লাহ বলেছেন আল্লাহ মানা এবার না বিশ্বাস নিজের পক্ষ থেকে বলছেন না কারণ ওহি ছাড়া তিনি ওহি ছাড়া বাড়ি থেকে বেরোননি ওই ওহি ছাড়া এই হিজরতের জন্য তিনি প্রস্তুতিও নেননি আর ওহি ছাড়া এই কথাটিও বলেননি তার হিজরত ওহি হিজরতের প্রস্তুতি ওহি আবু সাথে নাও ওহি সবকিছু ওহির ভিত্তি বিনা পরামর্শে আল্লাহ বলেছেন যে আবু সাথে নাও তাহলে নিয়েছেন তিনি জি নিজের পক্ষ থেকে কোনো কথাও বলতেন না আর কোনো কাজও তিনি করতেন না ইন হয় ইল্লা ইউহা ও শাহিদ মিনাল আয়া এই আয়াতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্নাফিয়া ইসবাত আল মাইয়া এতেও আল্লাহর সাথে থাকা আর প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা কি আমনা খাস খাস আল খাস সাবিল মোমেনিন এটা কার সাথে খাস মমিনদের সাথে আল্লাতি মুক্তদাহা মমিনদের সাথে থাকা খাস ভাবে মমিন ইমানদার বিশ্বাসীদের সাথে আল্লাহর থাকা যার দাবি হচ্ছে আন্নাসরু সাহায্য করা আল্লাহ আমাদের সাথে আছেন মানে যেমন একটু আগে বললাম যে বলছে আমি আপনার সাথে আছি কি চিন্তা আপনার তার মানে কি উনি সাহায্য করবেন আজকাল ট্যাক্স লেগেছে লেগেছে না লাগেনি আপনার কফিল যদি বলে তুই ছেলে মেয়ে নিয়ে আসিস তুই ছেলে মেয়ে দেশে কেন পাঠাচ্ছিস তুই আমি আছি তো তোর সাথে আর পাঠাবেন দেশে হ্যাঁ এই যে সব পাঠাইতে শুরু করেছে আরে আমার সাথে তিন সাড়ে তিন হাতের মানুষ আপনাকে যদি বলে যে আমি তোমার সাথে আছি কেন চিন্তা করছো তুমি তাহলে এতেই যদি আপনি ফ্যামিলি পাঠাবার উদ্যোগ নিয়েছেন এখন রেখে দিলেন আপনি তাহলে আল্লাহ সম্পর্কে আপনি কি চিন্তা করতে পারেন কতটা ইমান আপনার আল্লাহ সম্পর্কে ওমা কাদার উল্লাহ কাদারি আল্লাহর যথাযথ মর্যাদা আমরা দিতে জানলাম না আল্লাহ আল্লাহর সাথে সম্পৃক্ত হন আল্লাহর সাথে তাল্লুক কায়েম করেন যে তাল্লুক বিল্লা একটা বড় এবাদত যেটা আজকাল জনগণের মধ্যে তো পাওয়া যায় না আলেম সমাজের মধ্যে পাওয়া বড় মুশকিল তাল্লুক বিল্লাহ সমস্ত ক্ষেত্রে সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে একটু টেনশন আজকে যেমন একভাবে বলছে শেখ শুনলাম নাকি আমেলদের উপর আগের বছর থেকে চারশো টাকা করে লাগবে তাহলে তো মুশকিল হয়ে গেল বলছি এখনই কেন চিন্তা করছেন আরে ভাই আল্লাহ ভরসা করেন যদি রুজি এক দানা থাকে এখানে তো ওই দানা না খাওয়া পর্যন্ত কেউ পাঠাইতে পারবে না আর রুজি যদি আজকে উঠে যায় তাহলে ভোর কেউ করাইতে পারবে না যদি রাজাও বলে যে তোকে ফজর পর্যন্ত রাখবো আর আল্লাহ বলে তোকে ফজর আগে নেবো উপায় আছে নাকি তার আগে চলে যেতে হবে রুহ আকাশে না হয় ইল্লিনে না সিজিনে পৌঁছে যাবে সব চিন্তা কিসের তকদিরের প্রতি ইমানকে এই অবস্থাগুলিতে মজবুত করেন আসলে সবসময় মজবুত করেন কিন্তু বিশেষ অবস্থায় যখন দেখবেন যে আমাকে চিন্তা ধরছে বা কিছু এই ইত্যাদি তকদিরের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান এগুলি মজবুত করেন সব কিছু সলভ হয়ে যাবে সমস্ত সমাধান হয়ে যাবে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই তারপরে আয়াতে কি ছিল মৌসা এবং হ্যাঁ হারুন আল্লাহ বলেছিলেন এবং হারুন মা কুমা ফিরাউনকে তোমরা ভয় করিও না আমি তোমাদের সাথে আছি ওয়াল আলা তোমাদের সাহায্যের জন্য এবং ফেরাউনের বিরুদ্ধে তোমাদের সাপোর্টের জন্য আমি আছি মৌসার সাথে আল্লাহ আছেন ফেরাউন কি আর খুন করতে পারে না হলে চিন্তা করেন আপনি ওর বাড়িতে মানুষ হলো যেই সময় ছোট কালে মানুষ হয় সেই সময় একটু গলাটা টিপে দিলি তো হইতো এক মিনিটও লাগতো না মৌসাকে মারতে পারলো না আর হাজার হাজার সন্তান বন ইসরায়েলদের খুন করলো শুধু নিজের রাজত্ব রক্ষা করার জন্য তারপর রাজত্ব রক্ষা করতে পারলো না আর তার ঘরে আল্লাহ মানুষকে নিচ্ছেন তার খরচে মায়ের দুধ খাচ্ছে খরচ দিচ্ছে ফেরাও চিন্তা করেন আপনি আল্লাহর কারখানাতে কি হয় চিন্তা করেন আপনি জি ঘটনার ঘটনা স্পষ্ট না হওয়ার আগে মানুষ এই আল্লাহর কারখানা সম্পর্কে কিছু বুঝতে পারবে না যে কি হচ্ছে কিন্তু যখন মানুষের সামনে স্পষ্ট হয়ে ওঠে তখন বুঝতে পারে আরে এইরকম ব্যাপার ইউসুফ আল ইসলামের ঘটনা নেন আপনি ইউসুফ আল ইসলামের ঘটনা আহসানুল কাসা সবচেয়ে ভালো কেসা বলা হয়েছে সুরা ইউসুফে ঘটনা শুরু হলো কোথেকে হ্যাঁ বাপকে স্বপ্নের কথা বয়ান করলেন তাই না স্বপ্ন সেই স্বপ্নের কারণে কোথায় কোথায় কোথায় কোথায় যেতে হইল আল্লাহ পৌঁছাবেন আসলে মিশরের নেতৃত্বে আর এই ইউসুফ এইভাবে পৌঁছিতে পারবে না কিভাবে পৌঁছিবে আল্লাহ জানছেন আল্লাহর কারখানাতে সব আল্লাহর কাছে সব জানা আছে আমাদের কিছুই জানা নেই এই ঘটনা ঘটার আগে আমাদেরও জানা নেই ওর বাপেরও জানা ছিল না তাই না ইসলাম জানা ছিল এই আয়াতে দেখেন অশাহেদ মেল এই আয়াতে দেখানো হয়েছে কি আল্লাহর খাস ভাবে থাকা না আমভাবে থাকা খাস ভাবে থাকা দুটো আয়াত বাদ দিয়ে বাকি আয়াতগুলোতে সব খাস ভাবে মুসা হারুনের সাথে আল্লাহ খাস ভাবে আছেন ফি হাকিল্লাহ তাহলিয়াহি লে আউলিয়া ইহি তাঁর আউলিয়া দোস্তদের সাথে বিন্যাস রে ও তাইরে এবং তাতে তার সাথে সাথে আল্লাহ শোনেন দেখেন এটাও প্রমাণ পাওয়া গেল আল্লাহর সাথে থাকাও পাওয়া গেল এই ছোট্ট আয়াতে ইন্নাফা ইন্নানি মাকুমা আসমা আরা শুধু এটুকু ইন্নানি মাকুমা আসমা আরা আমি তোমাদের সাথে আছি একটা আকিদ আমরা জানতে পারলাম যে আল্লাহ আমাদের নেক বান্দাদের সাথে খাস ভাবে আছেন আর আসমাও আল্লাহ শোনেন আল্লাহ শোনেন আরা আল্লাহ বলছেন আমি দেখি আল্লাহ দেখেন জি আল্লাহ দেখেন এবং আল্লাহর চোখ আছে উপর প্রমাণ আছে দেখেন তার সাথে সাথে আল্লাহর কি আছে আইন আছে চোখ আছে যদি কেউ মানে আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ চোখ মানি না সে বেদাতি গোমরা বুঝতে পেরেছেন কারণ কোরআন এখানে দুটোই আছে আইনের কথা বলে তুসনা আল্লাহ আইনি আমার চোখের সামনে যাতে লালিত পালিত হতো আল্লাহর আইনের কথাও আছে আর আল্লাহ দেখেন এই কথাও আছে তারপরে আয়তে কি রয়েছে ইন্নআল্লাহ মাল্লাজিন আত্মাকাউ জি তারাকুল ওয়াল মাসি যারা হারাম এবং গুনহার কাজগুলি ছেড়ে দেয় তাদের সাথে আল্লাহ আছেন যে কোন স্তরের লোক হোক না কেন ওয়াল্লাদিন আর যারা নিষ্ঠাবান বেতাদিয়াতি তাঁত নেকির কাজে নিষ্ঠাবান ওয়াল বেমা হোমের বিহি যা কিছু আল্লাহর পক্ষে আদেশ এসেছে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে করে ফহা সুবান মাহাওলাই আল্লাহ তাদের সাথে রয়েছেন বে তাই তার সাহায্যের সাথে ও নাসরি ও মাউনাতেই ওয়াহাজি মাইয়াতুন খাসা এটাও খাসভাবে থাকা এটাও এখানে দেখানো হয়েছে তারপর আয়ত রয়েছে ইন্নাল্লামা সাবেরিন এখানে কি দেখানো হয়েছে ইন্নাফিয়া ইসবাত মাইয়াতিল্লাহ সাহাবিন আল্লাহ তো আতিহি যারা ধৈর্যশীল মুজাহিদিন আল্লাহ রাস্তায় ধৈর্য ধৈর্য ধারণ করে থাকে তাদের সাথে আল্লাহ রয়েছেন তারপরের আয়াতে কি আছে আল্লাহ সাবেরিন ফিয়াতিন আল্লাহ আয়াতিল সাবেরিন জিহাদ আসলে এটা তালুত জালুতের কথা লড়াইয়ের কথা ওখানে বর্ণনা করা হয় সোরে বাকারাতে আয়াতটিতে সোরে বাকার যে আয়াতটি দুইশো উনপঞ্চাশ আয়াত তার আগে পরে তালুত আর জালুতের কিসা জানেন কারো সামান্য কিছু জানা আছে কাফের রাজা কাফের রাজা ছিল জি হ্যাঁ আর তালুদকে আল্লাহ পাঠালেন জি মমিনদের কে নিয়ে যুগে মালিকান মালিক করে রাজা করে আল্লাহ পাঠাইলেন জি একদল কাছে চরম অপরাধ আল্লাহ বলছেন মালিকান হ্যাঁ আল্লাহর কাছে যদি অপরাধী হইতো রাজতন্ত্র তাহলে বলতেন খালিফাতান মালিকান কি বললেন জি কিন্তু খতম আল্লাহ আল্লাহ কলবে জি বক্র এদের অন্তর হচ্ছে বাঁকা জি কোরআন সোজা অন্তর থেকে বুঝতে চায় না গণতন্ত্রের গুহরিতে পড়ে আছে বড় গর্ত পড়ে ওপরে যারা আছে এই তুই পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ঠিক না গণতন্ত্র কুফুরের গর্তে পড়ে আছে আর রাজতন্ত্রের বিরুদ্ধে বিষদগার করছে আগে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে তুই পড়িস না আমি পড়েছি পড়েছি আমি গোমরা হয়েছি হয়েছি কিছু তুই হবি না তো তালুত তালুতের প্রধান সেনাপতি ছিলেন দাউদ আলাই ইসলাম জি ওই ঘটনা খুব সুন্দর ঘটনা তারপরে অকাতালা দাউদ ও জালুতা দাউদ আলি ইসলাম জি নবী হওয়ার আগের ঘটনা তিনি জালুতকে হত্যা করলেন আর তারপরে রাজা হত্যা হয়ে গেলে আর টিকে হ্যাঁ, কুফুরি শক্তি পরাজিত হইল ওখানে আল্লাহ বলেছেন এদের সংখ্যা কম ছিল তালুতের সেনাবাহিনীর সংখ্যা কম ছিল আর জালতের সংখ্যা সেনাবাহিনীর সংখ্যা বেশি ছিল আল্লাহ ওখানে বলেছেন যে আরে বেশি দিয়ে বিজয় লাভ হয় না আল্লাহর পক্ষ থেকে জয় কত যুগে যুগে কত শত এরকম হয়েছে যে অল্প সংখ্যক বেশি সংখ্যকের উপর বিজয় লাভ করেছে আল্লাহ মাসাবেরিন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন সুতরাং এই জেহাদের পথে রণক্ষেত্রে জেহাদের ময়দানে জালুতের সামনে তোমরা ধৈর্য ধারণ করো অটলতা অবলম্বন করো তাই বলা হয়েছে এখানেও আল্লাহ সাথে আছেন এটা খাস ভাবে না আম ভাবে খাস ভাবে জি হ্যাঁ এই সমস্ত আয়াত থেকে যা জানা গেল এখন শেখ সাল ফজান বলছেন আফাদাত মায়ুস্তাফাদ মাজমুল আয়াত সাবেকা এই যে সাতটি আয়াত এসছিল এগুলো থেকে জানা গেল কি আফাদাত ইসবাত আল এর দ্বারা জানতে পারলাম যে আল্লাহ সাথে আছেন আল্লাহ সাথে আছেন ও আন্নাহান্না ও আনে এবং আল্লাহর সাথে থাকা হচ্ছে দুই ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত আন্নাউল আউ্ল প্রথম প্রকার হচ্ছে মাইয়াতন আম্মা সাধারণভাবে আল্লাহর সাথে থাকা কামাফিল আয়াতাইনে আল উল আয়াইনে যেমন প্রথম দুটি আয়াতে রয়েছে প্রথম দুটি আয়াতে রয়েছে কি প্রথম দুটি আয়াত কি ওয়াহুয়া আমা কুম আইনামা কুন্তুম অত লম্বা আয়াত বলা দরকার নেই আরেকটা হচ্ছে অমোজাজাতুম আলিহা যখন আল্লাহ সবকিছু জানছেন আর সবকিছুকে পরিবেষ্টন করে আছেন তো আল্লাহ বদলা দিতে পারবেন না পারবেন না ভালোকে বদলা ভালো দিতে পারবেন আর মন্দকে মন্দ বদলা দিতে পারবেন যে মন্দ করছে তাকে মন্দ আল্লাহ শাস্তি দিতে পারবেন কিন্তু দুনিয়ার শাসকের হাত ছাড়া হয়ে যায় অপরাধীদের শাস্তি দিতে চায় শাস্তি ধরতে পারে না শাস্তি দিতে পারে না দ্বিতীয় প্রকারের আল্লাহর সাথে থাকা হচ্ছে মাইয়াতুন খাসা বিশেষভাবে আল্লাহর সাথে থাকা সেটা হচ্ছে কার সাথে বেবাদেহিল মমিন তার মমিন বান্দাদের সাথে আর যে যত নেক হবে তার সাথে তত সুন্দরভাবে আল্লাহ আছেন এটাও মনে রাখতে হবে আমরা সবাই মমিন মুসলিম সবার সাথে একই স্তরে একইভাবে আল্লাহ আছেন এটা কথা নয় হয়তো আল্লাহ আপনার সাথে এত মানে এত সুন্দরভাবে আছেন এত ভালোভাবে আছেন যে জীবনের প্রতিটি মোড়ে আপনার প্রতিটি মুহূর্তে আল্লাহ আপনার সাহায্য করছেন আর একজনকে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা খাওয়াচ্ছেন কারণ মাঝে মাঝে ও ব্যতিক্রম করছে মাঝে মাঝে ভালো কাজ করছে আর মাঝে মাঝে কিছু বহু ত্রুটি করছে যার ফলে সাহায্যটা কমে যাচ্ছে তৌফিক কমে যাচ্ছে একই সাথে একই রকমের রেজাল্ট করার পরে লেখাপড়া করার পরে যখন দুজনে অনেক পার্থক্য শেষখানে কি হয়ে যাচ্ছে না একজনের কাছে তৌফিক আল্লাহর বেশি আরেকজনের কাছে কম জি একই সাথে একই দিনে একই ভিসা একই পেশাতে এসছেন সৌদি আরবে একজন অনেক উন্নতি করেছেন একজন উন্নতি করতে পারেন না জি হ্যাঁ একজনের সাথে বেশি তৌফিক আর একজনের সাথে বেশি তৌফিক নেই তো দুনিয়ার ক্ষেত্রে দুনিয়া তাহলে অসৎ করতেন দিনের ক্ষেত্রে দুইজনে এলএম শিখলেন মাসাল একজন এলএম শিখে অনেক আগে চলে গেলেন আর একজন এলএম শিখার পরে বক্র পথে যাওয়ার কারণে বেকার হয়ে গেল সব বেকার এলএম বেকার হয়ে গেল হচ্ছে না হচ্ছে না আল্লাহর খাস ভাবে মোমেনদের সাথে থাকার অর্থটা কি বা দাবিটা কি মক্তদাহ তার দাবি হচ্ছে আন্নাসর সাহায্য আল্লাহর আছে তাইদ সাপোর্ট আছে ওয়াল হেফজ এই যে হেফজ বলে দিচ্ছেন হেফাজত আছে আল্লাহর আল্লাহ হেফাজত করে বহু জায়গায় দেখেন এমন ভাবে আল্লাহ হেফাজত করেন কল্পনার বাইরে ওয়াহাদ আল্লাহ আলহির আয়াতুল খামসাল বাকে বাকি পাঁচটি আয়াত দুটো আর পাঁচ সাতটি আয়াত টোটাল আছে এতে এই পাঁচটি আয়াতে খাসভাবে আল্লাহর সাথে থাকার প্রমাণ রয়েছে যা এখানে ইমাম শেখ ইসলাম রাহিমাহুল্লাহ লেখক নিয়ে এসছেন আল্লাহ রব্বুল আলম যে সাথে আছেন এর মানে এই নয় যে আল্লাহ আরো সমুন্নত নয় আল্লাহ সাথে আছেন এটা আল্লাহর আরো সমুন্নত হওয়ার পরিপন্থী নয় কথা বুঝছেন না বুঝছেন না আল্লাহ সাথেও আছেন আর আল্লাহ আরো সমুন্নত এটা আমার আপনার ক্ষেত্রে অনেক সময় সম্ভব নয় কিন্তু আল্লাহর ক্ষেত্রে সবটাই সম্ভব বরং আল্লাহর সৃষ্টির ক্ষেত্রেও সম্ভব আমরা বলে থাকি সূর্যের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে তারকার ক্ষেত্রে গ্রহের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বুঝায় আমি যখন হাই খেলে বাস করতাম দম্মাম এয়ারপোর্ট থেকে পূর্ব দিকে যে ফ্লাইটগুলো যায় ফজরের সময় খেয়াল করে যারা ফজর নামাজ পড়তে ওঠে ফজরের সময় গেলে ঠিক এই এই দিয়ে একবারে মনে হচ্ছে যে না নাখিলের ওপর দিয়ে ফ্লাইটগুলো যাচ্ছে মনে হচ্ছে এইখান দিয়ে মনে হয় না না মাত্র কত কিলোমিটার দূরে এখান থেকে ওপরে হ্যাঁ? না না না ত্রিশ নয় নয় আমি হিসাব করে দিই নয় দশ কিলোমিটার ওপরে থাকে খুব বেশি ওপরে উঠে গেলে এখানে তো হয়তো তিন চার কিলোমিটার দূরে হয়তো আছে এই মাত্র তিন চার কিলোমিটার ওপরে গুলো ধরেন উড়ছে দামান এয়ারপোর্ট থেকে উড়েছে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এখান থেকে উড়ে আসছে এইখানেও দেখি দেখি তো মনে হচ্ছে যে আমাদের ওপর দিয়ে যাচ্ছে আমাদের মহল্লার ওপর দিয়ে যাচ্ছে এখন এখান থেকে তিন কিলোমিটার চলে গিয়ে ওই কন্ডিশে মোবারকিয়ায় ওখানেও আমি ফজরের সময় দেখি তখনও মনে হয় যে এই গুলো আমাদের ওপর দিয়ে যাচ্ছে বুঝছেন না বুঝছেন না এই মহল্লাতে দাঁড়িয়েও বলছে যে আমাদের ওপর দিয়ে ফ্লাইট যাচ্ছে আর ওই মহল্লা তিন কিলোমিটার দূরে ওখানেও বলছে আমাদের ওপর দিয়ে যাচ্ছে বলছি না বলছি না একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বুঝালাম আর একটা উদাহরণ লেখক বা ভাষ্যকার দিয়েছেন শেখ সরফ ফৌজান দিয়েছেন তা বলবো তাই বলছেন শেখ ও মাইয়াতহু সুবহানাহু লা তুনাফি উলুহু আলা খালকিহি ওয়াস্তিওয়াহু আলা আরশিহি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে থাকা বান্দার এটা আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের থেকে সুউচ্চে থাকার পরিপন্থী নয় এবং আল্লাহর আরো সে সমুন্নত থাকার পরিপন্থী নয় আল্লাহ আরো আছেন আর সঙ্গেও আছেন ফাইন্না কুরবাহু সুবহান ওয়া মাইয়া তহু লাইসাত কা কুরবিল মখলুকে ওয়া মাইয়াতিল মখলুকে লিল মখলুক আল্লাহ রব্বুল আলমিনের কাছে থাকা এবং সঙ্গে থাকা সৃষ্টির কাছে এবং সঙ্গে থাকার মতো নয় বুঝলেন না বুঝলেন না মানুষের কাছে থাকা আর আল্লাহর কাছে থাকা মানুষ মানুষের কাছে থাকা আর আল্লাহর সৃষ্টির কাছে থাকা এ দুটোতে পার্থক্য আছে স্রষ্টা স্রষ্টার মতো কাছে আছেন জি কারণ আল্লাহ বলছেন লাইসা কামিস লেহিসাই আল্লাহর মতো কোনো কিছুই না আল্লাহর মতো যখন কিছু কোনো কিছু না তো আল্লাহর কাছে থাকার মতো কারো কাছে থাকা নাই হ্যাঁ আল্লাহর সুউচ্চে থাকার মতো কারো সুউচ্চে থাকা নয় সামিউল তিনি এবং নম্বর এগারো তারপরে বলছেন আন্নাল মাইয়াতা মোতলাকুল সঙ্গে থাকার বিষয়টি সঙ্গে থাকা মানে হ্যাঁ আল আরবিতে বলা মোকারানা মানে মিলিত মিলিত থাকা এর লাখতাজি মোমাসাতান ওয়ালা মহাজাতান এটার মানে জরুরি নয় যে টাচ টাচ স্পর্শ হইতে হবে সঙ্গে থাকা মানে স্পর্শ হয় না আমি আপনার সঙ্গে আছি মানে একবার স্পর্শ করে আছি গায়ে গায়ে এটা বুঝায় কি বোঝায় না এটা জি সমান সমান হয়ে বসে আছে একবারে হ্যাঁ লাইন সোজা করে তাও না তাকুলুল আরব আরব লোকরা প্রাচীন যুগ থেকে বলত আরবদের এটা প্রবাদ কি মানা আমরা সারা রাত ধরে চলতে আছি আর চন্দ্র আমাদের সাথেই ছিল চন্দ্র আমাদের সাথে থাকে না দুনিয়ার কোন জায়গায় যাবেন যেখানে যান চন্দ্র একটু দূরে মনে হয় না সৌদি আরবে গেল পূর্ণিমার চাঁদ যেখানে দেখতে পান বাংলাদেশে গিয়েও আরে পূর্ণিমার চাঁদ ওখানে তাই না সারা রাত ওইখানে ওই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পূর্ব পশ্চিম যেখানে চলে যান না কেন একই রকম ভাবে দেখছেন অথচ চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টি আসগর মখলুকাতি চন্দ্রের চাইতে বড় বড় সৃষ্টি রয়েছে আল্লাহ রবুল আলমিনের বহু নক্ষত্র সূর্য বহু গুণে বড় চন্দ্রের চাইতে মা আন্না অথচ চন্দ্র আমাদের চাইতে অনেক উপরে অলমাসাফা তো বাইন বাইন অনেক দূরে আল্লাহ রব্বুল আলমের সু উচ্চে হওয়া এবং সাথে হওয়া সৃষ্টির এর মাঝে কোন রকমের কি নাই বিরোধ নেই দুটোর মাঝে বিরোধ নাই বিরোধ ঘটিয়ে দিয়ে একটা মানলেন আর একটাকে উপেক্ষা করে দিলেন এটা হচ্ছে গোমরাদের কাজ যারা এই বেদাতি বরং কুফরি আকিদা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান কথাটা শোনেন এখন ওরা ওয়াহুয়ামা কুমাইনামা কন্তুমকে ঠিক রাখে আসল অর্থে বাহ্যিক অর্থে আসল মানে বাহ্যিক অর্থে তোমরা যেখানে থাকে না কোন আল্লাহ তোমাদের সাথে আছেন মানে আল্লাহ সর্বত্র বিরাজমান সবকিছুতে বিরাজমান হলো না হলো না হলুলি আকিদা এটা হলুলি আকিদা হোসেন হান মানসুর হেল্লাজের আকিদা জি আল্লাহ সর্বত্র বিরাজমান আর আল্লাহ যে আর রহমান ও আল্লাহ আর সিস্তা আর সে সমুন্নত আমেন তুমান যিনি আকাশের ওপরে আছেন ওই আয়াতগুলিকে একবারে অ্যাভয়েড করে দিলাম বুঝছেন ওগুলোর অর্থ কি তাদের কাছে কিছু না ওগুলোর মালিক কি বলবে ওগুলো শুধু মালিক বললাম তো মালিক বোঝানোর জন্য এত আয়াত আরো সে সমুন্নত আকাশে আছেন হ্যাঁ আকাশে আছেন মানে আকাশের মালিক এরকম ভাষা প্রয়োগ হয় কখনো হয় না কিন্তু সাথে থাকা হয় দূরে থেকেও সাথে আছি আপনার এটা মানুষের ক্ষেত্রেও যেমন একটু আগে উদাহরণ দিয়ে বোঝালাম যে আমি আপনার সাথে আছি ভাই আর এর বিস্তারিত আরো কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ তালা যখন হাদিস থেকে হাদিস থেকে আলোচনা হবে এই তো আয়াত নিয়ে আলোচনা চলছে ইবিনে রহমতুল্লাহ প্রথম আয়াত দিয়ে আকিদাগুলি প্রমাণ করেছেন তারপর হাদিস দিয়ে আকিদাগুলির আলোচনা যখন আসবে তখন আরো কিছু আলোচনা সেখানে আসবে একশো সত্তর পৃষ্ঠে আছে এই কিতাবে যার কাছে একশো সত্তর পৃষ্ঠায় ওই আলোচনাটি আবার ও সাল্লাম মোহাম্মদ আলী হোসাই আজমাইন كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي